to love me too. Oh Allah, oh, oh. I'm begging you to make me love the deeds that will cause you to love me too. solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين পিস্টি বাংলার সারা বিশ্বের সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নারীর অধিকার এ পর্বে আমরা ধাপে ধাপে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচপাত করেছি ইতিপূর্বে আজকে যথারীতি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে দাওয়াত ও তাবলিগ বা দিনের প্রচার ও নারী এই মূল প্রতিপাদ্য বিষয়ে আজকে আমরা আলোচনার জন্য হাজির হয়েছি যথারীতি আপনাদের ভাই মোহাম্মদ হারুন হোসেন এবং আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সম্মানিত আলেম ওলামাদেরকে তাদের কাছ থেকে কোরআন ও সন্ন্যাহের আলোচনা শুনবো আসুন তার আগে তাদের সাথে আমরা পরিচিত হই যথারীতি আমার ডানে আছেন জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ আলাইকুম রহমতুল্লাহ আমার বামে আছেন জনাব শেখ আমানুল্লাহ মাদানী আলাইকুম আমার সর্বগামী উপবিষ্ট আছেন জনাব শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধু দর্শক দর্শকবৃন্দ আমাদের অতিথিদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে দাওয়াত ও তাবলিগের ক্ষেত্রে নারী অবদান কি হওয়া উচিত একথা সপ্রমাণিত হয়েছে আমাদের কাছে যে নারীরা কোনো অংশে পিছিয়ে রাখা যাবে না এবং ইসলাম তাদেরকে পিছিয়ে রাখে নাই বরং সর্বোচ্চ মর্যাদা দান করেছে কাজেই এই জগৎ সংসারে নারীদের অবদানকে স্বীকার করে নারীদেরকে কল্যাণকর কাজে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাতে হবে নারীরা পিছিয়ে থাকবে এবং পাশ্চাত্য সভ্যতার করাল গ্রাসে বেষ্টিত হয়ে তারা নিজেরা ভোগের সামগ্রী হবে পণ্য হিসাবে স্বীকৃত হবে আমরা যদি আসলে বাস্তবে দেখি যে আমাদের সুন্দরী মা বোনদেরকে কিন্তু বিভিন্ন কোম্পানি একটা মডেল বানায় নিয়ে তাদেরকে হয়তো কিছু টাকা দিয়ে দিল কিন্তু ওদের চেহারা বিক্রি করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই যে নারীদেরকে পণ্যের সামগ্রী বানিয়ে নারী যে গর্বের জাতি নারী যে মায়ের জাতি নারী যে মোদ এই বক্তব্যটুকু আজকে আমরা ভুলে গেছি কাজেই নারীদের মধ্যে নারীদেরকে সচেতন করার জন্য দাওয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য তাই শুধুও দর্শকবৃন্দ এ পর্বে আমরা বলবো দাওয়াত ও তবলিগের ক্ষেত্রে নারীদের ভূমিকা কি হওয়া উচিত সে প্রসঙ্গে আমি জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে প্রাথমিকভাবে আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি নারীর ভূমিকা দাওয়াতের ক্ষেত্রে এ পর্যায়ে আমরা সর্বপ্রথম যদি লক্ষ্য করি রসুল্লাহ সাল্লাহ যখন ওহির প্রথম পাঁচটি আয়াত নিয়ে মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহার কাছে এসেছিলেন তিনি স্বতঃস্ফূর্তভাবে রসুলের সহযোগিতা করেছিলেন এবং তারপরে যখন এ রসুল করিম সাল্লাহ সাল্লাম দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে এবং বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন নিপীড়ন এর মুখোমুখি হয়ে যখন তিনি ভারাক্রান্ত হয়ে ঘরে ফিরতেন যিনি সান্ত্বনা দিতেন এই দাওয়াতি কাজ যার সবচেয়ে বড় ভূমিকা সেই সময় ছিল তিনি ছিলেন হজরত খাদিজাতুল কুবরা রদি আল্লাহ এবং তিনি রসুল করিম সাল্লা সাল্লামের পাশে থেকে সান্ত্বনা দিয়েছেন সাহস জুগিয়েছেন এবং তিনি ওরকাবিন নৌফল তার কাছে রসুল করিম সাল্লা সাল্লামকে নিয়ে গেছেন এবং সর্বপ্রথম নারী হিসাবে তিনি তিনি দাওয়াতে রসুল করিম সাল্লা সাল্লামের সহযোগী হয়ে বিরাট ভূমিকা পালন করেছিলেন টাকা পয়সা যা ছিল সবই দাওয়াতের কাজে তিনি ব্যয় করেছেন আমরা কিন্তু স্পষ্ট জানি যে শুধুও দর্শকবৃন্দ যে মা খাদিজা রদিয়াল্লাহ আনহা ও আরদাহা এমন একজন ধনাঢ্য মহিলা ছিলেন এবং মহিয়সী গুণবতী রমণী ছিলেন তিনি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এই ক্ষেত্রে আমরা বলবো ইসলাম গ্রহণে যদি প্রথম দড়ি তাহলে কিন্তু মা খাদিজা রাজিউল্লাহ আনহা এবং ইসলামের জন্য তিনি যে দাওয়তের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার দৃষ্টান্ত পৃথিবীতে বিরল কারণ তিনি তার সমুদয় সম্পত্তি রসুল সাল্লাহ আলী সাল্লামকে দিয়ে বলেছেন খেদমতের জন্য ইসলামের জন্য ব্যয় করুন ব্যয় করেছেন এমনকি সেজন্যই তো একদিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যাও এই তো খাদিজা আসবে তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিও আর জানিয়ে দিও তাকে ওই জান্নাতের সুসংবাদ যে জান্নাতে কোনো প্রকার হইচই হট্টগোল থাকবে না এমন সে জান্নাতের সুসংবাদটুকু জানিয়ে দিও তাহলে আমরা দেখতে পারি যে নারীরাই প্রথম ইসলাম গ্রহণ করেছেন এবং নারীদের মধ্যেই নারী প্রথম দাওয়াতের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন শুধুও দর্শকবৃন্দ এ পর্বে আমরা জানাব শেখ আমানুল্লাহ মাদানির কাছে আসতে দিব যে দাওয়াতের ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে গিয়ে আমরা কিন্তু ইতিহাসে স্মরণীয় একজন মহিলার কথা আমরা বলতে পারি যিনি ছিলেন সুমাইয়া রদিয়াল্লাহ আনহা তার অবদান প্রসঙ্গে একটু আলোকপাত করলে হয়তো আমাদের সুদীয় দর্শকবৃন্দ উপকৃত হন এর আগে আর একটা কথা আমি বলবো যে ওখানে আমরা দেখে এসেছি ইসমাইল আলিহি সালাতামের মা হাজেরাকে দেখেছি যে ইসলামী দাওয়াত বলন্দ করার জন্য তাওহিদ প্রতিষ্ঠার জন্য তিনি কতটা ত্যাগ স্বীকার করেছেন পরবর্তীতে এসে মা সোমাইয়া রাজি আল্লাহ তালানহাকেও আমরা দেখলাম যে তিনি সর্বস্ব বিলিয়ে দিয়ে এমনকি জীবনটা বিলিয়ে দিলেন ইসলামের জন্য আল্লাহর জমিনে প্রথম রক্তপাত হলো যেই রমণীর মহিষী রমণীর তিনি হলেন মা সুমাইয়া রাজি আল্লাহ আনহা যিনি জীবন বিসর্জন দিয়ে এই দাওয়াতি ক্ষেত্রে অবদান রেখে গেলেন তার পরবর্তীতে আমরা দেখলাম খাওলা বিনতে সালাবা রাজিয়াল্লাহ তাল আনহা তার এতই অবদান যে যার কথা আল্লাহ পাক আসমান থেকে শুনেছিলেন কাদসামি আল্লাহ কাউলাল্লাতি কাফি শুধুও দর্শক বন্ধু জনাব আমরুল্লাহ খান মাদানী সাহেব আমাদের সামনে কিন্তু চমৎকার কিছু কথা তুলে ধরলেন যার মাধ্যমে তিনি কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা আনলেন হাজারা রাদিয়াল্লাহু আনহার কথা প্রথমেই স্মরণ করলেন এবং হাওলার কথাও স্মরণ করলেন এ ধরনের বিদগ্ধ মহিলা যাদের অবদান কিন্তু আমরা কোনো অবস্থাতেই ভুলতে পারি না যারা ইসলামের দাওয়াতের জন্য ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন আমরা কিন্তু সোমাইয়া রাজি আল্লাহ আনহার কথা শুনি কিন্তু তার ত্যাগের কথাও কিছু কিছু শুনি কিন্তু কিভাবে তিনি ইসলামের জন্য দাওয়াতের জন্য ত্যাগ করেছিলেন এ প্রসঙ্গে বিষয়টি আলোকপাত করার জন্য আমি মুজাফর বিন মাহসিনকে বলবো যে সোমাইয়া রাজি আল্লাহ আনহার শাহাদতের ঘটনার সংক্ষিপ্ত একটু বর্ণনা দিলে যাতে আমাদের সুদীয় দর্শকবৃন্দ একটু উপকৃত হন আসলে সোমায়া রাজিয়াল্লাহ আনহা তিনি সর্বপ্রথম দৃষ্টান্ত ইসলামের যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দিনটা মানুষের কাছে বর্ণনা করতে গিয়েই আবু জাহাল এবং তার সঙ্গীদের শিকার হলেন এটা তখন কেবল দাওয়াত চলছিল একটা যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে বললেন সবাইকে জমা করে কুলু লাহ তুফলে হন এই দাওয়াতটি দিয়েছিলেন সুমায়া রাজাল আনহা তার নিকটাত্মীয়দেরকে এবং অন্যদেরকে যে আমি রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান এনেছি আর এই দাওয়াত আমি গ্রহণ করেছি এবং এই দাওয়াত তোমাদেরকে গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যে সোমাইয়া রাতে আল্লাহ আনহা যে শাহাদত বরণ করলেন তার ঘটনাটির রুচি সংক্ষিপ্তভাবে যদি বিবরণ দিতেন সোমাইয়া রাজিয়াল্লাহ আল্লাহ আনহা তিনি যে দাওয়াত দিতেন কালমার দাওয়াত ইমানের দাওয়াত স্বাভাবিক কারণেই আবু জাহেল এটা মেনে নিতে পারেনি জি জি আবু জাহাল ক্ষিপ্ত হয়ে সোমাইয়া রদি আল্লাহ তাল্লাহার উপরে আক্রমণ করল এবং তার বর্ষা দিয়ে তার শরীরের আঘাত করে তারপর তাকে শহীদ করেছিল জি জি জি তো এইভাবে ইসলামের প্রথম নারী যিনি কালমার জন্য জীবন উৎসর্গ করেছিলেন এবং আবু জাহালের এই নির্মম হত্যার শিকার ধন্যবাদ জানাব শেখকে সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আমরা কিন্তু জানতে পারলাম যে প্রথম ইসলাম গ্রহণ করেন নারী প্রথম শহীদ হন নারী নারীদের অবদান কোনো অংশে কম নয় কাজে আসবো আমরা দাওয়াত তবলির ক্ষেত্রে নারীদের অবদান কি হওয়া উচিত প্রসঙ্গে আমরা আপাতত একটু বিরতি নিচ্ছি ছোট্ট বিরতির পর ফিরে আসব আপনাদের সে আলোচনা ইনশা আল্লাহ তালা ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন রমজানের শেষে এলো ঈদ উল ফিতর পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ মুবারক টিভি বাংলা মানবতা সমাধান Sundays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে পিস টিভি বাংলায় بسم الله الرحمن الرحيم بذكر بذكر الله تطمئن القمر ليقولن الله প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশে আর সন্ধ্যা ছটায় ভারতে পিস টিভি বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা চাঁদা আনা হুয়া তালা বা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আহলামিকুম মারহাবা সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ দাওয়াত ও তবরির ক্ষেত্রে নারীর কী অবদান হওয়া উচিত আমরা এ পর্যন্ত যে চিত্র পেয়েছি তাতে দেখা যায় নারীরা কিন্তু শীর্ষে রয়েছেন আচ্ছা এখানে আমি জনাব শেখ আমানুল আমাদানির কাছে জানতে চাইবে পড়বে আচ্ছা নারীরা তারা যে দিনের তালিম দেবেন এক্ষেত্রে তাদের কতটুকু বাধ্যবাধকতা আছে এবং কতটুকু শর্ত আছে তারা এক্ষেত্রে কি শর্তের ভিতরে কিভাবে দাওয়াতি কাজ করবেন নারী তালিম দিবেন দাওয়াতি কাজ করবেন এর মানে এই নয় যে পাড়া গ্রামে ঘুরে ঘুরে বেড়াবেন গিবতের বাজার বসাবেন বিভিন্ন জায়গায় ইদানিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে দাওয়াতের নাম নিয়ে এক গাঁ থেকে আর এক গাঁ চলে যাচ্ছে সন্তানকে ফেলে দিয়ে স্বামীর খোঁজ খবর রাখছেন না তো এটা তো উচিত নয় নারীর যে গুরুদায়িত্ব রয়েছে সংসারে সেগুলি পালনের পাশাপাশি তার প্রতিবেশী তার মা হাওল এবং কেনারে কাছে যারা রয়েছেন তাদেরকে তিনি দাওয়াতি কাজ করবেন মূল দায়িত্ব যেটা স্বামীর অধিকার পূর্ণ করা সন্তান লালন পালনের ক্ষেত্রে তার যে গুরুদায়িত্ব সেগুলি পালন করা পর্দা পশিদা শালীনতা এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো ফেতনার ভয় ফেতনার ভয় যদি না থাকা ফেতনা মানে মিশৃঙ্খলা রসুল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন যে নারী হলো গোপন জিনিস সে ঘরের মধ্যে থাকবে ঘরের ভিতরে তার অধিকাংশ কর্মক্ষেত্র যখন সে বেরিয়ে যায় তখন শয়তান তাকে উকি ঝুঁকি মারে এবং শয়তান তার পিছনে লেগে যায় শয়তান শয়তান তখন তাকে দেখতে থাকে বা তাকে চালাতে থাকে এই যে বিষয়াদি সেক্ষেত্রে খেয়াল রেখে অবশ্যই আমরা বলতে চাই যে প্রথমত তার যে গুরু দায়িত্ব রয়েছে সংসারের এবং স্বামীর খেদমত সেগুলির খেয়াল রাখা পর্দা ও শালীনতার খেয়াল রাখা পাশাপাশি ফেতনার ভয় না থাকা এই জাতীয় কিছু শর্ত সারায়তের ভিত্তিতে তারা দাওয়াতি কাজ করবেন অবশ্য বাড়িতে চলতে ফিরতে সংসারের ভিতরে ছেলে মেয়েদের ভিতরেও দাওয়াতি কাজ করবেন অনুরূপভাবে আশেপাশে পাড়া প্রতিবেশী আদান প্রদানের ক্ষেত্রে দাওয়াতি কাজ করবেন মা এশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহার কাছে এসে এসে অনেকেই শিখে যেতেন শিখে গিয়ে তাদের স্বামীদের কাছে আবার বলতেন এভাবে পার্শ্ববর্তী মেয়েরা করতে পারবেন তবে ইদানিং আর একটা সহজ হয়ে গেছে যেটা মোবাইল ফোন বা টেলিফোনের মাধ্যমে মাসলা মাসাইল জেনে নেওয়া যায় এবং মসজিদে গিয়ে তারা দাওয়াতি কাজের কিছু দায়িত্ব পালন করতে পারেন সেক্ষেত্রে তারা জমার দিন খোদবা শুনবেন সেখানে লিখিত প্রশ্ন ইমাম সাহেবকে দিবেন দিয়ে সেখান থেকে তিনি দিনের অনেক মাসলা মাসাইল জেনে নেবেন অনুরূপভাবে মোবাইলের মাধ্যমেও বস্তুনিষ্ঠ আলেম আলামা যারা রয়েছেন কোরআন হাদিসের গবেষক এবং সত্যিকার অর্থে কোরআন হাদিস বোঝেন এই ধরনের আলেম আলামার কাছ থেকে জেনে নিয়ে তারা দিনের প্রচার করতে পারবেন মোবাইলের মাধ্যমে যাই হোক পর্দা এবং শালীনতাটার দিকে বেশি খেয়াল রাখতে হবে কারণ এই দাওয়াতি কাজ করতে গিয়ে যদি বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা আমাদের কাছে ইসলামী শরীয়তের একটি মূলনীতি রয়েছে যে দারউল মাফাসেদে মোকাদ্দামুন আলা জালবিল মাসালেহ অন্যায় প্রতিরোধ করাটা কিছু ভালো কাজ আসার চেয়ে উত্তম ধন্যবাদ জনাব শেখ আমল্লা মাদানিকে তিনি চমৎকার করে বলছিলেন শুধু দর্শকবৃন্দ যে শরীয়তের কিছু শর্ত আছে এবং শর্তের ভিতরে থেকে নারীরা নিজেরা নিজেদেরকে আল্লাহর পথে দাওয়াতের কাজে সময় ব্যয় করতে পারেন তাদের মৌলিক যে দিকগুলি আছে সেগুলি ঠিক রেখে যে অতিরিক্ত সময় পাবেন সে সময়টার ভিতরে তারা দায়াবত তবলিগের কাজ করতে পারবেন আমি একটা কথা সংযোজন করতে চাই প্রসঙ্গে শুধুও দর্শকদের জন্য যে আসলে দাওয়াতের বিভিন্ন উপায় উপকরণ আছে বিভিন্ন ওসাইল ও মাধ্যম আছে আপনাকেই যে একটি গুল বৈঠক করতে হবে আপনাকেই কারো বাড়িতে যেতে হবে সেখানে একত্রিত হতে হবে এটি ওসাইল বা বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে একটি কিন্তু আমি বলি যে একজন দায়ী ইলাল্লাহ চাহে পুরুষ হন চাহে নারী হন তিনি কিন্তু তার চলা ফেরা উঠা বসা তিনি একা থাকেন বাহির থাকেন যেখানে থাকেন সর্বত্র তিনি একটি মডেল হবেন আদর্শ হবেন যাকে দেখা মাত্র অন্যান্য পুরুষরা অন্যান্য নারীরা শিক্ষা গ্রহণ করবে কাজে মা যদি বা মহিলা যদি তিনি যদি আপনার সমাজে এইভাবে আদর্শ নারী হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে তার চলন্ত পথটা তার প্রতিটা পদক্ষেপই অন্যান্য নারীদের জন্য শিক্ষণীয় হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে আমরা জানাব মুজফর বিন মহসিন সাহেবের কাছে বলতে যে একটু যাবো সেটা হলো এই যে তালিমের নামে শিক্ষার নামে নারীরা যে আপনার একত্রিত হয়ে যে জিনের তালিম দেবেন এর মধ্যে এই তালিম দাতার কি গুণ হওয়া দরকার যিনি কি কি গুণের অধিকারী হলে তিনি শিক্ষা দিতে পারবেন মহিলারা তালিম দিতে পারেন এটা হাদিস দ্বারা সাব্যস্ত জি এখানে প্রথম কথা আগে নিজেকে জানতে হবে জি আগে নিজেকে সঠিকটা জানতে হবে জানার পরেই তাকে অপরকে বলতে হবে না জেনে বলা যাবে না যেমন স্বয়ং আল্লাহ রাবুল্লা আলমিন তার রসুল মোহাম্মদ সাল্লাহামকে বলছেন ইয়া ইহর রসুল বাল্লিক মা উংসিলা ইলাইকা মির রব্বিক জি আপনি হেরাসুল সাল্লাহ সাল্লাম আপনি পৌঁছিয়ে দিন তাই যা আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে কেবল সেটাই পৌঁছে দিতে হবে আবার এখানে আরেকটু যোগ করা যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে বাল্লিগু আননি ওলাও আয়া একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও এটা শশা দায়ী তার নিজের পক্ষ থেকে কোনো দাওয়াত পৌঁছাবে না এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বা আল্লাহ রাবুল্লাহ বলেছেন এই মর্মে উদ্ধৃতি দিয়েই পেশ করতে হবে এখানে আরেকটু যোগ করে বলতে চাই যে যদি এই ওহি বা আল্লাহর পক্ষ থেকে আসা এটা জিনিস না জেনে নিজের পক্ষ থেকে কোনো কথা বলি তাহলে সেখানে আবার কিন্তু অত্যন্ত চূড়ান্ত শাস্তির কথা বলা হয়েছে স্বয়ং আল্লাহ রাসুলকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তাকাওয়ালা আলাইনা বাহাদ আকবিল নম্বর আল্লাহ রবাহ বলছেন যদি এই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও যদি তার পক্ষ থেকে কোনো কথা যোগ করে বলেন তাহলে আমি তার ডান হাতটি ধরে নিব অতঃপর তাকে দেহ থেকে গলাটি কেটে বিচ্ছিন্ন করে নেব আমাদের নবী সাল্লাম পর্যন্ত যদি তার নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলে ফেলেন তাহলে কিন্তু হবে না কাজে এখানে এখানে একটু যোগ করতে চাই আমি আর কি আমি কিন্তু একটা বিষয় যেটা বলতেছিলাম যে আমি কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবু নার সে তার ঠিকানা হলো জাহান্নাম যদি নিজ থেকে বানিয়ে কথা রাসূলের নামে বলে দে তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম কত মারাত্মক কথা আর আমরা জানি যে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে কি হাদি সাবিনি আদউ আলা হ্যাঁ আমি আল্লাহর পথে ডাকি আমি জাগ্রত জ্ঞান সহকারে দলিল প্রমাণ সহকারে আমি দেখে থাকি কাজেই যিনি দাওয়াত দেবেন সে মহিলা তাকে অবশ্যই যে বিষয়ে দাওয়াত দেবেন সে বিষয়ে আগে পড়ে শুনে আসতে হবে এবং জেনে শুনে দাওয়াত দিতে হবে কমপ্লিট আচ্ছা। আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে জি জি জি অবশ্যই অবশ্যই এই জ্ঞান না থাকলে কিন্তু হবে না আমরা এবার এই পর্বে সময় কম আমরা জনাব ইউসুফ আব্দুল মাজি সাহেবকে জানতে চাইবো এই যে আমাদের সমাজে যে মহিলারা এখন দাওয়াত দিচ্ছেন তারা কিন্তু আসলে কোথাও পড়েন নাই হয়তোবা কোনো একটা বই পড়ে শুনিয়ে দিচ্ছেন যে এই ক্ষেত্রে মহিলাদের জন্য কি নির্দেশনা হতে পারে নির্দেশনা তো আপনি স্পষ্ট করে দিয়েছেন যে আলা বাসিরা জি যে আলা বাসিরা রসুল করিম সাল্লাম তিনি নিজে দাওয়াত দিয়েছেন এবং আনা ওমান ইত্তাবাহিনী যারা সাহাবাই কারাম রদিয়াল্লাহ তালাজমাইন তারাও ওলামা রসুলের সহব থেকে তারাও ওলামা হয়ে গিয়েছিলেন জি জি এবং তারাও দাওয়াত দিয়েছেন কাজেই ইলিম তো অবশ্যই থাকতে হবে ইলিম ছাড়া কোন জিনিসে সেখানে তো মিথ্যা হয়ে যাওয়ার বা কোনো শরীয়ত বিরোধী কোনো কথা হয়ে যাওয়ার সেখানে সমূহ সম্ভাবনা থেকে যায় জি জি জি এবং আমি অ্যাড করছি আপনার সাথে আপনার সাথেই কথা বলবো যেটা হলো যে শুধুও দর্শকদের জ্ঞাতার্থে যে দুইজন নারী একত্রিত হলেই কোনো না কোনো কথা বলবেনি তারা মানে নিশ্চুপ থাকতে পারেন না কিন্তু এই যে তালিমের নামে নারীরা একত্রিত হচ্ছেন হতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে যে আমরা ভালোর জায়গায় এবং বেশিরভাগ নারীরা কিন্তু না পাওয়ার অভিযোগ এই অভিযোগ সেই অভিযোগ সংসারের ঝামেলা এগুলি নিয়ে কথা বলেন আচ্ছা এই সম্বন্ধে কথা বলা কি ঠিক হবে তাদের জন্য এটাকে আদৌ ঠিক হবে না নারী তার ঘরোয়া ব্যাপার নিয়ে এবং গিবত শেখায়ত নিয়ে কথা বললে পরে তালিমের যে সুফল সেই সুফল তো পাবেনই না বরং তারা ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আর যদি ইলিম ছাড়া কোনো অন্য ধরনের কোনো কথা হয়ে যায় যিনি দাওয়াত দিবেন তিনি যদি কোন ধরনের ভুল তথ্য পরিবেশন করেন এখানে একটা সুন্দর পদ্ধতি দেখে দেওয়া যায় তাদের জন্য সেটা হলো যে ওই বই বা কিতাব অবলম্বন করবেন বিশেষ করে পবিত্র কোরআনের সরাসরি অনুবাদ অথবা সহি বুখারি সহি মুসলিমের অনুবাদ আর এছাড়াও কোনো বই যদি তারা অবলম্বন করতে চান সেখানে অবশ্যই হাদিস উল্লেখ করার পরে যেন সেখানে রেফারেন্স থাকে হাদিসটি কোন গ্রন্থ থেকে বর্ণিত হয়েছে তার সাথে যদি যেহেতু একজন মহিলা দাওয়াত দিবেন অবশ্যই তার কিছু জানা থাকবেই সেক্ষেত্রে একটু সচেতন অবলম্বন করার জন্য বলা যায় যে বুখারি মুসলিমের বাহিরে অন্য কোনো হাদিস যদি উল্লেখ থাকে সেই বইটাতে যেন উল্লেখ থাকে সনদের ব্যাপারে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তারা এই সঠিক বিষয়টা মানুষের কাছে পেশ করতে পারবেন চমৎকার কথা বলছিলেন আমি এ পর্বে জনাব শেখ আমল মাদানির কাছে আসতেছি যে মহিলাদের জন্য যেহেতু বাহিরের জগৎটা একটা বিশাল জগৎ যে জগৎ সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং আল্লাহ বলছেন ওকার নাফি বই উতিকুন্না ওলা থেবার রজনা সুতরাং নারীদেরকে ঘরে থাকতে হবে এ বিষয়ে যদি একটু আপনি ক্লিয়ার করে দিতেন তাহলে আমাদের নারীরা ভুল পথে না গিয়ে বরং সঠিক কথা সংক্ষেপে জানার পথ সাজিয়ে নিতে পারতেন জি যেখানে পুরুষ ওলামায় কেরামগণ রয়েছেন তাহলে গুরুত্বপূর্ণ ফয়সালার জন্য সেখানে পুরুষদের কাছেই যাওয়া যেতে পারে আর ঘরোয়া বিষয়াদি যেগুলি দৈনন্দিন মাসলা মাসাইল পাক পবিত্রতা এগুলি বিষয়ে নারীরা সেখানে করতে পারেন তবে আমি একটা জিনিস ক্ষেত্রে পরামর্শ দিব সেটা হলেই যে সঠিকটা পৌঁছানোর জন্য যেমন ভাই মুজাফর বিন মোহসেন সাহেব বলেছেন বোখারি মুসলিমের হাদিসের অনুবাদ সেখানে তো বিস্তারিত বিভিন্ন বর্ণনা রয়েছে তার পাশাপাশি অন্যান্য কেতাব যদি তারা ব্যবহার করেন হয়তোবা কোনো ভালো আলেমের কাছ থেকে কেতাবটাকে একটু যাচাই বাছাই করে নিতে পারেন পার্শ্ববর্তী যে একটু লাল কালি দিয়ে দেন কোনটা মিথ্যা কোনটা ঠিক কোনটার মধ্যে সমস্যা আছে এই জাতীয় কিছু জিনিস তারা যাচাই করে নিয়ে তারা নিজেদের মধ্যে স্বল্প পরিসরে করতে পারেন হ্যাঁ, ধন্যবাদ জনাব সাহেব দুঃখিত আমাদের হাতে সময় কম সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা আজকের এই পর্বে ইসলামের দায়াবত ও তাবলিগ এবং নারী এই মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করছিলাম এবং আমাদের সামনে চমৎকার কিছু দৃষ্টান্ত আসছিল এবং আমরা জেনেছিলাম যে মা আয়সা রদিয়াল্লাহ আনহা সহ তাদের কাছ থেকে অনেক মহিলা সাহাবিদের কাছ থেকে সাহাবারা শিক্ষা নিতেন এবং জ্ঞান অর্জন করতেন কিন্তু এখানে সবচেয়ে বেশি লক্ষণীয় যে কোথাও কি কোথাও পর্দা লঙ্ঘিত হয়েছিল কাজেই আমরা বলবো যে পর্দার ভিতরে থেকে স্বাধীনতার ভিতরে থেকে এবং এত গভীরে না গিয়ে যে সমস্ত শিক্ষাগুলি একান্ত দৈনন্দিন জীবনে প্রয়োজন সে শিক্ষাগুলির ক্ষেত্রে নারীরা পরস্পরে পরস্পরকে জানাবেন বোঝাবেন সতর্ক হবেন এবং সাবধান থাকবেন যেন কোনো প্রকার পরনিন্দা পরচর্চা গৃবত অথহমত না হয় যেমনটি আজকের আমাদের সম্মানিত আলোচক আলোচকবৃন্দ তাদের আলোচনার ভিতরে প্রাঞ্জলভাবে আপনাদেরকে উল্লেখ করে দিয়েছেন সুবাহানকাল্লাহ হামদিকা আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম of Islamic International School.